তৌফিক দান করেছেন সকলে বলুন যাবতীয় দরুদ সালাম এই নবীর সাহেব যার মহাব্বত কাছে সুযোগ পেয়ে আমরা আজকে আল্লাহ পাকের বিশেষ বিশেষভাবে তার প্রতি দরুদ সালাম পেশ করছি সকলে বলুন সাল্লাহ পরিস্থিতি চলছে আপনারা সবাই জানেন ভায়োলেন্স বিগেস্ট ভায়োলেন্স হিংসা কেবলে হিংসাই আনারণ করে আমরা হিংসা ও হিংসা রাজনীতি বিশ্বাসী নই সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্বশীল কর্তৃপক্ষ হল দেশের সরকার এছাড়াও প্রত্যেক নাগরিকের নিজস্ব দায়িত্ব রয়েছে সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য কেউ যেন সীমা লঙ্ঘন করবেন না মুসলিম উম্মা সম্পর্কে আল্লাহ বলছি وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আমরা তোমাদেরকে মধ্যবর্তী মধ্যপন্থী উন্মত হিসাবে নির্ধারিত করেছি যাতে তোমরা কেমতের দিন তখন মানুষের উপরে সাক্ষ্যদাতা হতে পারো এখন রসুল আলাইকুম শাহিদা রসুল যেন তোমাদের সবার উপরে সাক্ষ্যদাতা হতে পারে যারা সাক্ষ্য দেয় তারা কি চরমপন্থী হয় সাক্ষ্যদাতা মধ্যবর্তী হতে হয় ডাইনে বামে কোনো দিকে আবেগ উৎসাহে পরাজিত হওয়া যায় না সবসময় ঠান্ডা মাথায় বাংলাদেশে আইনাদিস আন্দোলন বাংলাদেশ বলে বাংলাদেশ আইনে যুব সংঘ বলে যে সংগঠনগুলি করে দিতে রয়েছে এরা কখনোই চরমপন্থী ছিল না আজ নাই আগামী আগামীতে ইনশাআল্লাহ হবে না আমরা সর্বদা মধ্যপন্থী উন্মত হিসেবে নিজেদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাই সে আমাদের জন্য আমরা তাদের হুকুমে অন্যদের উপরে সাক্ষরতা হতে চাই আল্লাহ রসুলের নির্দেশ যাওয়ার বলে আপনাদের মনে করিয়ে দিই ভাস্করু বলার তোনাক্ষরু ইয়াস্করু বলার তো আক্ষরু সাজ্জাদু বা ফারু পরপর ছয়টা সংবাদ ভাস্করু মানুষ জান্নাতে সুসংবাদ দাও বলা তোনাক্ষরু তাকে কাড়িয়ে দিও না ইয়াস্করু সহজ করো বলা তো আক্ষরু কঠিন করো না তার চেয়ে মধ্যবর্তী মধ্যপন্থী হও অকারেবু আল্লাহ নৈকট্য তলাপ করো যে কাজ করলে আল্লাহ নৈকট্য তলাপ করা যায় সেই কাজ আমাদের করতে হবে সেখানে আপনাদের অনেকের ধারণা ছিল যে আমাদের যেমন আমাদের কঠিনভাবে হরতাল করার আন্দোলন করার নির্দেশ দিলেন যুবরা এটাই চায় জি সেটা হবে না হরতাল ভাঙচুর কোন ভদ্রলোকের কাজ নয় সাক্ষরতা উন্মুখ যারা হবে তারা ঠান্ডা মাথায় কাজ করবে বৈধ পন্থা যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই আমরা করব আমরা আমাদের সরকারের কাছে দাবি করেছি ও আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহর কাছে প্রার্থনা চাইতে আর কোন বড় জায়গা আছে নাকি আল্লাহ যেন আমাদের জবাব কবুল করেন এবং আল্লাহ একজন মজলুমকে সাহায্য করেন এবং জালেমকে যথাযথ সাক্ষী প্রদান করেন পরিশেষে আমি আপনাদের সবাই শুভ কামনা করছি আমি নিজের পক্ষ থেকে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ইস্তমা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আপনারা আসার যারা আসতে পারেননি কিন্তু অন্তত তাদের কাঁদছে তাদের মোবাইলের আওয়াজ আসছে আমাদের কাছে দুই হাজার পাঁচের ইস্তেমা যেতে পারেনি সেটা এসেছিল দুনিয়াটি গজব আর আজকেও এতই একই গজবের শিকারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পরেও কয়েকটি জেলা থেকে সর্বমোট তিনশোর উপরে বাস আসতে পারল না আসলে এই প্যান্ডেলে জায়গা হতো না ইনশাআল্লাহ কিন্তু আমরা ব্যর্থ হলেন সেই সমস্ত ভাইদের যারা তাদের পারেনি দুঃখিত বলে দূর থেকে চোখে পানি ফেলছেন আমরা তাদের জন্য দোয়া করছি তারা চলে থেকেও আমাদের সঙ্গে আসেন আল্লাহ তাদেরও কামনা যেন পূর্ণ করেন তাদের বদলে তোমার তবলিগি তোমার উত্তম দাদা প্রদান করেন আমি আপনাদের বিদায়ী দোয়া পাঠ করছি أستودع الله دينكم وأمانتكم وخواتيم أعمالكم আমি আপনাদেরকে আপনাদের দিন এবং আপনাদের দায়িত্বশীলতা এবং আপনাদের সর্বশেষ আমল আল্লাহর হাতে সফল করলাম যাত্রার পক্ষে বিপদ আপদ যাতে না হয় একটা দোয়া শিখিয়ে দিই আপনাদের কাছে আমার সঙ্গে সঙ্গে আপনারা তিনবার করুন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আর রসুল বলছেন যে ব্যক্তি প্রতিদিন মাগরীবের সালাত করে সেই দোয়াটি তিনবার পাঠ করবে ফজর পর্যন্ত তার কোনো আকস্মিক বিপদ হবে না যদি ফজর পরে এই দোয়া তিনবার পাঠ করে মাগরিব পর্যন্ত তার কোন আকস্মিক বিপদ হবে না এ দোয়ার অর্থ আমি শুরু করছি সেই আল্লাহর নামে যার নাম উচ্চারণ করলে আত্মান জমিলে কোনো কিছুই কারো ক্ষতি করার ক্ষমতা রাখে না তিনি সবকিছু শোনেন তিনি সবকিছু অবগত আমরা সেই দোয়া করে আপনাদের বিদায় দিচ্ছি আমাদের জন্য আল্লাহ তার আমাদেরকে আবার আপনাদের সামনে শুধু দুনিয়ার তো নয় কে আমাদের যে জান্নাতে প্রচার যে করে একত্রিত সকলকে দান আমাদের যারা অসুস্থ আছে সবাই যে দোয়া করছে আল্লাহ তার তাদের অসুস্থতায় করলে দান যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের গোনা খাতা মা মাফ করে তাদের যেন জান্নাতে প্রচার নসিব করে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ